জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্যাস্তের পরপরই যখন রাত শুরু হয় অথবা বলেছেন যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদের ঘরে আটকে রাখবে কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে অতপর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিতে পারো আর তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার ঘরে বাতি নিভিয়ে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার পানি রাখার পাত্রের মুখ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার বাসনপত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো সামান্য কিছু হলেও তার উপর দিয়ে রেখে দাও